บุ๊กทูแปดสิบสองบิราชีบิราชีอดีตการสองอติตกาลดุยอติตกาลดุยแล้วคุณต้องเรียกรถพยาบาลไหม তোমাকে কি অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছিল তোমাকে কি অ্যাম্বুলেন্স ডাকতে হয়েছিল แล้วคุณต้องเรียกหมอไหม তোমাকে কি ডাক্তার ডাকতে হয়েছিল তোমাকে কি ডাক্তার ডাকতে হয়েছিল แล้วคุณต้องเรียกตำรวจไหม তোমাকে কি পুলিশ ডাকতে হয়েছিল তোমাকে কি পুলিশ ডাকতে হয়েছিল คุณมีเบอร์โทรศัพท์ไหม เมื่อกี้ยังมีอยู่เลยค่ะ আপনার কাছে কি টেলিফোন নম্বর আছে এখনই আমার কাছে ছিল আপনার কাছে কি টেলিফোন নম্বর আছে এখনই আমার কাছে ছিল คุณมีที่อยู่ไหมคะ เมื่อกี้ยังมีอยู่เลยค่ะ আপনার কাছে কি ঠিকানা আছে এখনই আমার কাছে ছিল আপনার কাছে কি ঠিকানা আছে এখনই আমার কাছে ছিল คุณมีแผนที่เมืองไหมคะ เมื่อกี้ยังมีอยู่เลยค่ะ আপনার কাছে শহরের মানচিত্র আছে এখনই আমার কাছে ছিল আপনার কাছে কি শহরের মানচিত্র আছে এখনই আমার কাছে ছিল เขามาตรงเวลาไหม เขามาตรงเวลาไม่ได้ค่ะ সে কি সময় মতো এসেছিল সে সময় মতো আসতে পারেনি সে কি সময় মতো এসেছিল সে সময় মতো আসতে পারেনি เขาหาทางพบไหม เขาหาทางไม่พบค่ะ সে কি রাস্তা খুঁজে পেয়েছিল সে রাস্তা খুঁজে পায়নি সে কি রাস্তা খুঁজে পেয়েছিল সে রাস্তা খুঁজে পায়নি เขาเข้าใจคุณไหม เขาไม่เข้าใจดิฉันค่ะ সে তোমাকে বুঝতে পেরেছিল সে আমাকে বুঝতে পারেনি সে তোমাকে বুঝতে পেরেছিল সে আমাকে বুঝতে পারেনি ทำไมคุณมาตรงเวลาไม่ได้คะ তুমি সময় মতো কেন আসতে পারোনি তুমি সময় মতো কেন আসতে পারোনি ทำไมคุณหาทางไม่พบคะ তুমি কেন রাস্তা খুঁজে পাওনি তুমি কেন রাস্তা খুঁজে পাওনি ทำไมคุณไม่เข้าใจเขาคะ তুমি কেন তাকে বুঝতে পারোনি তুমি কেন তাকে বুঝতে পারোনি ดิฉันมาตรงเวลาไม่ได้ เพราะว่าไม่มีรถเมล์ আমি সময় মতো আসতে পারিনি কারণ কোনো বাস ছিল না আমি সময় মতো আসতে পারিনি কারণ কোনো বাস ছিল না ดิฉันหาทางไม่พบ เพราะว่าไม่มีแผนที่เมือง আমি রাস্তা খুঁজে পাইনি কারণ আমার কাছে শহরের কোনো মানচিত্র ছিল না আমি রাস্তা খুঁজে পাইনি কারণ আমার কাছে শহরের কোনো মানচিত্র ছিল না ดิฉันไม่เข้าใจเขา เพราะว่าดนตรีดังเกินไป আমি তাকে বুঝতে পারিনি কারণ খুব জোরে গান বাজছিল আমি ওনাকে বুঝতে পারিনি কারণ খুব জোরে গান বাজছিল আমি তাকে বুঝতে পারিনি কারণ খুব জোরে গান বাজছিল ดิฉันต้องนั่งรถแท็กซี่ আমাকে ট্যাক্সি নিতে হয়েছিল আমাকে ট্যাক্সি নিতে হয়েছিল ดิฉันต้องซื้อแผนที่เมือง আমাকে শহরের একটা মানচিত্র কিনতে হয়েছিল আমাকে শহরের একটা মানচিত্র কিনতে হয়েছিল ดิฉันต้องปิดวิทยุ আমাকে রেডিও বন্ধ করতে হয়েছিল আমাকে রেডিও বন্ধ করতে হয়েছিল